บุ๊กทูแปดสิบแปด অষ্টাশি আটাশি อดีตการของกริยาช่วยสอง অতীতকালবাচক সাহায্যকারী ক্রিয়া দুই অতীত কালবাচক সাহায্যকারী ক্রিয়া দুই ลูกชายของดิฉันไม่อยากเล่นตุ๊กตา আমার ছেলে পুতুল নিয়ে খেলতে চাইতো না আমার ছেলে পুতুল নিয়ে খেলতে চাইতো না ลูกสาวของดิฉันไม่อยากเล่นฟุตบอล আমার মেয়ে ফুটবল খেলতে চাইতো না আমার মেয়ে ফুটবল খেলতে চাইতো না สามีของดิฉันไม่อยากเล่นหมากรุกกับดิฉัน আমার স্ত্রী আমার সঙ্গে দাবা খেলতে চাইতো না আমার স্ত্রী আমার সঙ্গে দাবা খেলতে চাইতো না ลูกๆของดิฉันไม่อยากไปเดินเล่น আমার বাচ্চারা হেঁটে যেতে চাইতো না আমার বাচ্চারা হেঁটে যেতে চাইতো না พวกเขาไม่อยากจัดห้อง তারা তাদের ঘর পরিষ্কার করতে চাইতো না তারা তাদের ঘর পরিষ্কার করতে চাইতো না พวกเขาไม่อยากไปนอน তারা শুতে যেতে চাইতো না তারা শুতে যেতে চাইতো না เขาไม่ได้รับอนุญาตให้ทานไอศครีม তার আইসক্রিম খাবার অনুমতি ছিল না তার আইসক্রিম খাবার অনুমতি ছিল না เขาไม่ได้รับอนุญาตให้ทานช็อกโกแลต তার চকোলেট খাবার অনুমতি ছিল না তার চকলেট খাবার অনুমতি ছিল না เขาไม่ได้รับอนุญาตให้ทานของหวาน তার মিষ্টি খাবার অনুমতি ছিল না তার মিষ্টি খাবার অনুমতি ছিল না ดิฉันได้รับอนุญาตให้ขอพร আমার কিছু চাইবার অনুমতি ছিল আমার কিছু চাইবার অনুমতি ছিল ดิฉันได้รับอนุญาตให้ซื้อชุดให้ตัวเองได้หนึ่งชุด আমার নিজের জন্য একটা পোশাক কেনার অনুমতি ছিল আমার নিজের জন্য একটা পোশাক কেনার অনুমতি ছিল ดิฉันได้รับอนุญาตให้หยิบช็อกโกแลต আমার চকোলেট দেবার অনুমতি ছিল আমার চকোলেট নেবার অনুমতি ছিল คุณสูบบุหรี่บนเครื่องบินได้หรือ তুমি বিমানে ধূমপান করবার অনুমতি পেয়েছিলে তুমি বিমানে ধূমপান করবার অনুমতি পেয়েছিলে คุณดื่มเบียร์ในโรงพยาบาลได้หรือ তুমি হাসপাতালে বিয়ার পান করবার অনুমতি পেয়েছিলে তুমি হাসপাতালে বিয়ার পান করবার অনুমতি পেয়েছিলে คุณนำสุนัขเข้ามาในโรงแรมได้หรือ তুমি কুকুর নিয়ে হোটেলে যাবার অনুমতি পেয়েছিলে তুমি কুকুর নিয়ে হোটেলে যাবার অনুমতি পেয়েছিলে ในช่วงพักร้อน เด็กๆไม่ต้องไปนอนตามเวลา ছুটিতে বাচ্চারা বেশিক্ষণ পর্যন্ত বাইরে থাকবার অনুমতি পেয়েছিল ছুটিতে বাচ্চারা বেশিক্ষণ পর্যন্ত বাইরে থাকবার অনুমতি পেয়েছিল พวกเขาเล่นที่สนามได้นาน তারা অনেকক্ষণ ধরে উঠোনে খেলবার অনুমতি পেয়েছিল তারা অনেকক্ষণ ধরে উঠোনে খেলবার অনুমতি পেয়েছিল พวกเขาได้รับอนุญาตให้นอนดึกได้ তারা বেশি রাত করে জেগে থাকবার অনুমতি পেয়েছিল তারা বেশি রাত করে জেগে থাকবার অনুমতি পেয়েছিল